সামা বিরুসামা সশস্ত্র জিহাদের ঘোষণা উসামা উসামা বিরুসামা সশস্ত্র জিহাদের ঘোষণা উসামা উসামা বিরুসামা সশস্ত্র জিহাদের ঘোষণা শুনলে যার বিপ্লবীরা থর থর কাপে সব হায় না উসামা উসামা বিরুসামা সেজে দিনে মুজাহিদ রাতে আবিদ দিনে মুজাহিদ রাতে আবিদ দিনে মুজাহিদ রাতে আবিদ মজলুমের চিন্তায় নাই তার চোখেরি মজলুমের চিন্তায় নাই তার চোখেরি সেজে নিপীড়িত মুসলিম জনতার নিপীড়িত মুসলিম জনতা আশার হৃদয়ের এক প্রেরণা উসামা উসামা বীর উসামা সশস্ত্র জিহাদের ঘোষণা উসামা উসামা বীর উসামা সশস্ত্র জিহাদের ঘোষণা শুনলে যার বিপ্লবী না ঘর থর কাপে সব হায় না উসামা উসামা বীর উসামা সে যে আমেরিকার জম কাপে বিল ক্লিন্টন আমেরিকার জম কাপে বিল ক্লিন্টন আমেরিকার জম কাপে বিল ক্লিন্টন রুশ ব্রিটেনিরা ভয়ে কাপে থমথম রুশ ভয়ে কাপে থমথম সে যে জালিম শাহির বিরুদ্ধে জালিম শাহির বিরুদ্ধে বিধিহীন জিহাদের ঘোষণা উসামা উসামা বীর উসামা সশস্ত্র জিহাদের ঘোষণা উসামা উসামা বীর উসামা সশস্ত্র জিহাদের ঘোষণা শুনলে যায় বিপ্লবীরা থর থর কাপে সব হায় না উসামা উসামা বীর উসামা উসামা উসামা বীর উসামা উসামা উসামা বীর উসামা উসামা উসামা বীর উসামা তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপসহীন জননেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা উমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপসহীন জননেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা উমর চারিদিকে শোনা যায় জিহাদেরই জয়গান সে দলেরই দুর্গামী কর্মী সে একজন চারিদিকে শোনা যায় জিহাদেরই জয়গান সে দলেরই দুর্গামী কর্মী সে একজন ন্যায় বার্তা বাহি মৃত্যুর হুঙ্কার আল্লাহর সৈনিক মোল্লা আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপোষহীন জননেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর জালিম ঘাতকের কঠিন আতঙ্ক নাস্তিক বেদিনের হৈরিদ কম্প জালিম ঘাতকের কঠিন আতঙ্ক নাস্তিক বেদিনের হৈরিদ কম্প অনুসারী সত্য নবী আদর্শে আল্লাহর শহীদ সিদ্দিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপসহীন জননেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর সাবধান সাবধান ইহুদি শয়তান জেগেছে মুজাহিদ নেবে তোর গরদান সাবধান সাবধান ইহুদি শয়তান জেগেছে মুজাহিদ নেবে তোর গরদান চলবে চলবে জিহাদি সংগ্রাম যতদিন কায়েম হবে না ইসলাম চৌদিকে ধ্বনিত হবে কোরআন বাণী ইসলামী জিহাদের কাতারে দেব বল চৌদিকে ধ্বনিত হবে কোরআন বাণী ইসলামী জিহাদের কাতারে দেব বল রক্ষা নেই তোদের আমরা যে দুর্বার আসছে সৈনিক মোল্লা আসছে সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপসহীন জননেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপসহীন নেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর আপসহীন নেতা সংগ্রামী মুজাহিদ আল্লাহর সৈনিক মোল্লা ওমর তালেবান তালেবান বিপ্লবী দুর্বার আল্লাহর সৈনিক মোল্লা ওমর